একটি নির্দিষ্ট সময়ের জন্য চলিতেছে আর আল্লাহ এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করিতেছেন তিনি নিদর্শনসমূহ সুস্পষ্ট ও বিস্তারিতভাবে বর্ণনা করেন সম্ভবত তোমরা তোমাদের রবের সহিত সাক্ষাতের কথা নিঃসন্দেহে বিশ্বাস করিবে وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি এই ভূতলকে বিস্তৃত করিয়া দিয়াছেন ইহাতে পাহাড়ের খুঁটি গাড়িয়া রাখিয়াছেন ও নদ নদী প্রবাহিত করিয়াছেন তিনি সব রকমের ফল ফলাদির জোড়া সৃষ্টি করিয়াছেন তিনি দিনের পর রাতকে আবর্তিত করেন এই সমস্ত জিনিসের মধ্যে অসংখ্য নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা চিন্তাশীল وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون আর লক্ষ্য করো পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চল রহিয়াছে যাহা মূলত পরস্পর সংযুক্ত আঙ্গুরের বাগান রহিয়াছে ক্ষেত খামার আছে খেজুরের গাছ আছে যাহাদের কিছু এক কাণ্ড বিশিষ্ট এবং কিছু দ্বৈত কাণ্ড বিশিষ্ট একই পানি সবকেই সিক্ত করে কিন্তু স্বাদের দিক দিয়ে আমরা কিছুকে খুব ভালো বানাইয়া দেই আর কিছুকে কম ভালো এই সব জিনিসেরই অসংখ্য নিদর্শন বিরাজমান তাহাদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় وإن تعجب فعجب قولهم أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون এখন যদি তোমাদের বিস্ময়ের উদ্রেক হয় তবে লোকদের এই কথাটি তো অধিক বিস্ময়ের বিষয় আমরা যখন মরিয়া মাটি হইয়া যাইব তখন কি আমাদিগকে পুনরায় নতুন করিয়া সৃষ্টি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 من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال মেঘের গর্জন তাহারই প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে ফেরেস্তাগণ তাহার প্রতাপে কম্পিত হইয়া তাহার তসবি পাঠ করে আর তিনি গর্জনকারী বজ্রকে পাঠান এবং তাহা যাহার উপর চান ঠিক তখনই নিক্ষেপ করেন যখন লোকেরা আল্লাহ সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হয় বস্তুত তাহার চাল বড়ই শক্তিশালী له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال তাহাকে ডাকাই সত্য নীতি আল্লাহকে বাদ দিয়া এই লোকেরা আর যেসব শক্তিকে ডাকে তাহারা তাহাদের ডাকের কোন জবাব দিতে পারে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 লোক আপন রবের আহ্বান কবুল করিয়াছে তাহাদের জন্য কল্যাণ রহিয়াছে আর যাহারা কবুল করিল না তাহারা যদি দুনিয়ার সমগ্র সম্পদেরও মালিক হইয়া বসে এবং ওই পরিমাণ আরো সংগ্রহ করিয়া লয় তাহা হইলেও তাহারা আল্লাহর পাকড়াও হইতে বাঁচিবার জন্য এই সবকিছুকে বিনিময় হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইবে ইহারা সেই লোক যাহাদের নিকট হইতে খুব নিকৃষ্টভাবে হিসাব গ্রহণ করা হইবে আর তাহাদের পরিণতি জাহান নাম ইহা অত্যন্ত খারাপ ঠিকানা أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب যে ব্যক্তি তোমার রবের পক্ষ হইতে তোমার প্রতি অবতীর্ণ এই কিতাবকে সত্য বলিয়া জানে আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ ইহারা দুজনেই সমান হইয়া যাইবে ইহা কি করিয়া সম্ভব হইতে পারে উপদেশ তো বুদ্ধিমান লোকেরাই কবুল করিয়া থাকে الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق আর তাহাদের কর্মনীতি এই হয় যে তাহারা আল্লাহর সাথে কৃত নিজেদের ওয়াদা পূরণ করিয়া থাকে এবং উহাকে মজবুত করিয়া বাঁধিয়া লওয়ার পর আর ছিন্ন করিয়া ফেলে না والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخشون ربهم ويخافون سوء الحساب তাহাদের আচরণ এই হয় যে আল্লাহ যেসব সম্পর্ক সম্বন্ধকে বহাল রাখার নির্দেশ দিয়াছেন তাহা সব বহাল রাখে নিজেদের রবকে ভয় করে আর তাহাদের নিকট হইতে খুব খারাপভাবে হিসাব লওয়া হইবে না হয় এই মর্মে আতঙ্কিত থাকে والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار তাহাদের অবস্থা এ হয় যে নিজেদের রবের সন্তোষ লাভের জন্য তাহারা ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আমাদের দেওয়া রিজিক হইতে প্রকাশ্য ও গোপনে খরচ করিতে থাকে আর অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে বস্তুত পরকালের ঘর এই লোকদের জন্য নির্দিষ্ট جنات عدن يدخلونها جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب অর্থাৎ তাহা এমন বাগ বাগিচা যাহা তাহাদের জন্য চিরদিনের বাসস্থান হইবে তাহারা নিজেরাও সেখানে প্রবেশ করিবে আর তাহাদের বাপদাদা তাহাদের স্ত্রীবর্গ এবং তাহাদের সন্তানদের মধ্যে যাহারা পুণ্যবান তাহারাও তাহাদের সঙ্গে সেখানে যাইবে ফেরেস্তাগণ চারিদিক হইতে তাহাদের সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আসিবে سلام عليكم بما صبرتم سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار এবং তাহাদিগকে বলিবে তোমাদের প্রতি শান্তি বর্ষিতে থাকুক তোমরা দুনিয়ায় যেভাবে ধৈর্য অবলম্বন করিয়াছিলে উহার বদৌলতে তোমরা ইহার অধিকারী হইয়াছ সুতরাং কতই না উত্তম পরকালের এই ঘর والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار পক্ষান্তরে যেসব লোক আল্লাহর প্রতিশ্রুতিকে শক্তভাবে ধারণ করার পর তাহা ভঙ্গ করে যাহারা সেই সব সম্পর্ক ও সম্বন্ধ কাটিয়া ফেলে যাহা জুড়িয়া রাখিবার জন্য আল্লাহ নির্দেশ দিয়াছেন আর যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাহারা অভিশাপ পাওয়ার যোগ্য আর তাহাদের জন্য পরকালে রহিয়াছে অত্যন্ত খারাপ জায়গায় الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع আল্লাহ যাহাকে চান রিজিকের প্রাচুর্য দান করেন আর যাহাকে চান পরিমিত পরিমাণে রিজিক দেন এই লোকেরা দুনিয়ার জীবনে আনন্দে নিমগ্ন হইয়া আছে অথচ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 নবী যে লোকদিগকে আমরা ইতিপূর্বে কিতাব দিয়াছিলাম তাহারা এই কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি পাইয়াই সন্তুষ্ট আর বিভিন্ন দলের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা ইহার কোনো কোনো কথা মানে না তুমি স্পষ্টত বলিয়া দাও আমাকে তো কেবল আল্লাহর দাসত্ব ও বন্দেগী করার নির্দেশ দেওয়া হইয়াছে আর নিষেধ করা হইয়াছে তাহার সহিত কাহাকেও শরিক বানাইতে কাজেই আমি তাহার দিকে আহ্বান জানাইতেছি আমার প্রত্যাবর্তন তাহারই দিকে وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق এই নির্দেশের সঙ্গেই আমরা এই আরবি ফরমান তোমার উপর নাজিল করিয়াছি এখন যদি তুমি তোমার নিকট আগত এই ইলম বর্তমান থাকা সত্ত্বেও লোকদের মনস্কামনার অনুসরণ করো তাহা হইলে আল্লাহর মোকাবেলায় তোমার না কোনো সাহায্যকারী থাকিবে না তাহার পাকড়াও হইতে কেহ তোমাকে বাঁচাইতে পারিবে ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب তোমার পূর্বেও আমরা বহু সংখ্যক নবী রাসুল পাঠাইয়াছি এবং তাহাদিগকে আমরা স্ত্রীপুত্র পরিজনের অধিকারী বানাইয়াছিলাম আর আল্লাহর অনুমতি ব্যতী রেখে নিজেই কোনো নিদর্শন আনিয়া দেখাইয়া দিবে কোন রাসুলেরই এই শক্তি ছিল না প্রত্যেক যুগের জন্যই একখানি কিতাব রহিয়াছে বস্তুত আল্লাহ যাহাই চান নিশ্চিহ্ন করিয়া দেন আর যাহা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন উম্মুল কিতাব তো তাহারই নিকট রক্ষিত আর হে নবী এই লোকটিকে আমরা যে খারাপ পরিণতির হুমকি দিতেছি উহার কোন অংশ আমরা তোমার জীবদ্দশাতেই দেখাইয়া দেই কিংবা উহা প্রকাশিত হওয়ার পূর্বেই আমরা তোমাকে উঠাইয়া নেই অবস্থা যাহাই হোক না কেন তোমার কাজ শুধু পৌঁছাইয়া দেওয়া আর হিসাব গ্রহণ করা আমার কাজ أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب এই লোকেরা কি দেখিতে পায় না আমরা এই জমিনের উপর দিয়া আগাইয়া চলিয়াছি এবং ইহার পরিধি চারিদিক হইতে আমরা সংকীর্ণ করিয়া আনিতেছি আল্লাহ শাসন পরিচালনা করিতেছেন তাহার ফয়সালা পুনর্বিবেচনাকারী কেহ নাই এবং তাহার হিসাব লইতেও কিছুমাত্র দেরি হয় না وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ইহার পূর্বে যেসব লোক অতিক্রান্ত হইয়া গিয়াছে তাহারা অনেক বড় বড় অপকৌশলের আশ্রয় গ্রহণ করিয়াছিল কিন্তু আসল সিদ্ধান্ত কৌশল তো পুরোপুরি আল্লাহরই মুষ্টিতে নিবদ্ধ রহিয়াছে তিনি জানেন কে কি সব উপার্জন করিতেছে আর অচিরেই এই সত্য অমান্যকারীরা দেখিতে পাইবে কাহার পরিণাম ভালো ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب এই অমান্যকারীরা বলে তুমি আল্লাহর প্রেরিত নও বলো আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট অতঃপর এমন সব ব্যক্তির সাক্ষ্য যাহার নিকট আসমানি কিতাবের এলম রহিয়াছে